হে আল্লাহ আমাদেরকে সুস্থ সংস্কৃতি তথা ইসলামী সংস্কৃতি বোঝা এবং সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে বেঁচে সঠিক দিনের উপর চলার তৌফিক দান করুন আমিন